বিজয় ধ্বনি বিজয় ধ্বনি বিজয় ধ্বনি আসবে বিজয় মারি আমরা জানি মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না উহুদের খুন জরান রঙে আজ জীবন তারাঙ্গা উহুদের খুন জরানো রঙে আজ জীবন তারাঙ্গা মাথায় আজ মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের মা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো তোমার দেহ খুঁজে পাবে না কো কাফন হয়তো বাড়ে দেহের কোথাও হবে না কো দাফন হয়তো তোমার দেহ খুঁজে হবে না কো কাফন হয়তো বাই দেহের কোথাও হবে না কো দাফন ওরে কাল বেশে থাকবি পরে মাঠে পথ প্রান্তরে তবু তুই চল চল যুদ্ধেরই ময়দা মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো বা কেউ তোমায় ধুয়ে গোছল দেবে না কো হয়তো বা কেউ আতর গোলাপ খুশবু মাখবে না কো হয়তো বা কেউ তোমায় ধুয়ে গোছল দেবে না কো হয়তো বা কেউ আতর গোলাপ খুশবু মাখবে না কো ওর বিদায়ের চির জানা যায় কেউ শরিক হবে না কো তুবু তুই চল চল চল রে মুসলমান মাথায় মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত শ্রুতে উঠবে তোমুল ঢেউ হয়তো তোমার মৃত্যু খবর পাবে না কো কেউ বুকের তাজা রক্ত শ্রুতে উঠবে তোমুল ঢেউ ওরে বুলেটের চির আঘাতে এ দেহ হবে ক্ষত বিক্ষত তবু তুই চল চল চল রে মাথায় কাফন বেঁধে নাও জিহাদের দামামা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না তবু জীবন ধন্য হবে শুনরে মুসলমান যদি হকের পথে বীর দর্পে জীবন করো দান তবু জীবন ধন্য হবে শুনের মুসলমান যদি হকের পথে বীর দর্পে জীবন করো দান তুমি হবে পরকালের চির সফল তাই মুখে বল বল আল জিহাদের গান মাথায় মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের মা বাজাও শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে নাও ওহুদের খুন জরান রঙে আজ জীবন তারাঙ্গা ওহুদের খুন জরান রঙে আজ জীবন তারাঙ্গা মাথায় মাথায় আজ কাফন বেঁধে নাও জিহাদের দামামা বাজা শহীদের কাফেলাতে যাও জনমের বিদায় নিয়ে না